لله دركم فقد شدتم لنا صرح الكرامة بالحسام وبالدم فتنبهوا للقادمات فحولكم أمم تصك نيوب حقد المضرمين فتمسكوا بكتابكم وتكاتفوا رصوا الصفوف لدى اللقاء الأكرم فالنصر للأتقى الذي جعل الهدى هدف الوصول إلى السبيل الأقوم بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহর বয়ান الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ বনাম শয়তানের ধোকা তো বিষয়টা হলো এরকম যে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণে থাকি বা জিকিরে থাকি তখন শয়তান আমাদেরকে ধোকা দিতে পারে না বা শয়তানের কোনো চক্রান্ত আমাদের উপর বাস্তবায়িত হতে পারে না তো এই সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক আয়াত ও হাদিস রয়েছে তো এত বিস্তারিত আমরা আলোচনা করব না যতটুকু সম্ভব বা অল্প ছোট আকারে সংক্ষেপে যতটুকু সম্ভব ততটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা সকলেই সকল মানুষ বিশেষ করে মিন এবং মহিদ সকল ভাই বোনেরা সকলেই আমরা আল্লাহ সুবাহর কাছে সফলতা অর্জন করতে চাই দুনিয়া ও আখেরাতে আর তা হচ্ছে সর্বোত্তম রিজিক অর্থাৎ শাহাদা এই শাহাদাতের মতো এত সম্মানিত রিজিক এত সম্মানিত রিজিক যদি কোনো ব্যক্তি চায় তাহলে অবশ্যই তাকে দুনিয়ার সমস্ত ওয়াসা থেকে শয়তানের সমস্ত ওয়াস ওয়াসা থেকে এবং নফসের সমস্ত ওয়াসা থেকে তাকে বেঁচে থাকতে হবে আর এটা থেকে বেঁচে থাকতে হলে তাকে অবশ্যই কোরআনের যে ট্রিটমেন্ট রয়েছে চিকিৎসা রয়েছে সেদিকে লক্ষ্য রাখতে হবে বা খেয়াল করতে হবে আমরা যদি অযথা সময় নষ্ট করি অযথা কথা বলে অযথা জিনিস ভেবে চিন্তা চিন্তা করে অথবা অযথা কাজ করে সেটা ইন্টারনেটে হোক অথবা বাস্তব কোথাও হোক তাহলে সব কিছুই হচ্ছে আমাদের জন্য একটি সময় অপচয়কারীর বিষয় এবং অযথা কাজের বিষয় মানে অযথা কাজের অন্তর্ভুক্ত যেসব বস্তু বা যে সমস্ত কাজগুলো আল্লাহ সুবাহান তারা দিনের সাথে সম্পর্কিত এবং নিজের সত্যি সত্যি প্রয়োজনের সাথে সম্পর্কিত সেগুলো কোরআন এবং হাদিসে কোথাও করতে নিষেধ করা হয়নি আমরা যদি আলোচনাটা করি তাহলে বুঝতে পারবো আসলে অযথা কাজগুলো কিরকম আর এর কি কি মানে ভয়াবহ পরিণাম সেটা দেখতে পারবো আর আল্লাহ সুবাহ স্মরণ বা জিকিরের যে কত সুন্দর ফজিলত এবং কত সুন্দর উপকার আমাদের ইমানের জন্য সেটাও দেখতে পারবো আল্লাহ সুবাহ কোরআনে বলছেন আয়াতের অর্থ হলো আর যদি শয়তানের পক্ষ হতে কোনো ধরনের কুমন্ত্রণার মাধ্যমে ওয়াসওয়াসা আসে তবে তুমি আল্লাহর কাছে শয়তানের বিরুদ্ধে আশ্রয় চাও আমরা অপর আয়তে দেখবো আল্লাহ সুবাহ বলছেন إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون আয়াতের অর্থ হলো নিশ্চয় যারা তাকুয়া অবলম্বন করছে তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দ্বারা স্পর্শ করে বা ওয়াসওয়াসা দেয় তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে এবং সাথে সাথে তাদের ইমানি চক্ষু খুলে যায় সুবাহান কত গুরুত্বপূর্ণ কথা শয়তন যখন আমাদেরকে ওয়াসওয়াসা প্রদান করে বা আমাদের মনে যখন এমন কোনো ওয়াসওয়াসা আসে দুনিয়াবি মোহাব্বতের ওয়াসওয়াসা হতে পারে অথবা যে কোনো কিছু যেগুলো অযথা কাজ বা অযথা অসওয়াসা এরকম যে কোনো কিছু আসুক না কেন যখনই শয়তান স্পষ্ট করে তখন এগুলো হয় আর আল্লাহ বলছেন তখনই আমার মুমিন বান্দাগণ আমাকে জিকির করে আমাকে স্মরণ করে আর সাথে সাথে তারা বুঝতে পারে যে তারা অযথা কাজ করছে বা কোনো গুনাহ করছে বা কোনো খারাপ কিছু করছে তা ইদা হুমিরু তাদের অন্তর্চক্ষু খুলে যায় আর যারা শয়তানের ওয়াসায় পড়ে নিজের নফসের ধোকায় বা অনুসরণ করে নিজের নফসকে যখন আহলুল হাওয়া হয়ে যায় মানে নফসের অনুসরণকারী হয়ে যায় তখন মানুষ মনে করে কি যে আমি সঠিক পথে আছি আমরা আরো কয়েকটা আয়াত দেখি তাহলে বুঝতে পারবো মহান আল্লাহ সুবাহ বলছেন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين আয়াতের অর্থ হলো যে ব্যক্তি দয়াময় আল্লাহ সুবাহ স্মরণ থেকে উদাসীন থাকে আমি তার জন্য একটি শয়তানকে নিযুক্ত করে দেই অতপর সে হয় তার ঘনিষ্ঠ বন্ধু وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون আর নিশ্চয়ই তারাই অর্থাৎ শয়তানরা প্রতিটি মানুষদেরকে পথভ্রষ্ট করে আল্লাহর পথে তারা বাধা দেয় অথচ এই পথভ্রষ্ট মানুষগুলো নিজেরা পথভ্রষ্ট হওয়ার পরেও নিজেদেরকে হেদায়ত প্রাপ্ত মনে করে حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين অবশেষে যখন তারা আমার কাছে আসবে তখন শয়তানকে বলবে হায় আমার ও তোমার মাঝে যদি পূর্ব ও পশ্চিমের মধ্যে ব্যবধান থাকতো মানে পূর্ব ও পশ্চিমের যে যেই ফারক বা দূরত্ব যদি এরকম দূরত্ব থাকতো কতই না নিকৃষ্ট বন্ধু সে এখানে আমরা দেখলাম আল্লাহ সুবাহ কত সুন্দর করে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে বলে দিয়েছেন যে কেউ যদি আল্লাহর জিকির থেকে গাফিল থাকে তাহলে তার জন্য আল্লাহটা শয়তানকে নিযুক্ত করে দেন তখন সে ফেসবুকে ইউটিউবে ইন্টারনেটে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অযথা সময় নষ্ট করে অযথা কাজ করে গেমস খেলে আর গেম খেলাকে মানুষ এত নর্মাল মনে করে যে এটা কোনো গুণাহী নয় এটা কোনো গুণাহী নয় মানে এটা যে কোনো গুণাহ সময় অপচয়কারী একটা বিষয় এবং মানে আল্লাহ সুবাহর জিকির থেকে মানে গাফেল থাকার একটা মাধ্যম এটা যে একটা শয়তানের সঙ্গী হওয়ার একটা মাধ্যম মানুষ এটাকে কোনো গুণাহী মনে করে না তো যখন মানুষ এটাকে কোনো গুণায় মনে করে না এবং অন্যান্য যেসব বিষয়গুলো আছে মানুষ কোনো গুণায় মনে করে না বা সে দেখছে যে আমার দৃষ্টিতে এটা ভালো সে যখন এরকম কিছু করে আল্লাহ সুবাহ তখন শয়তানকে নিযুক্ত করে দেন বিধাই সেই কাজটা করে কেন সে আল্লাহ জিকির থেকে গাফেল তাই আল্লাহ তালা শয়তানকে নিযুক্ত করে দিয়েছেন আর সে মানে সে হিসাব করছে সে ভাবছে নিজেকে যে আন্না মুহতাদুন তারা হেদায়ত প্রাপ্ত মানে সে ভাবছে আমি তো হেদায়ত প্রাপ্ত মানে আমি যে কাজটা করছি এই কাজটা তো সমস্যা না গুনাহের কাজ নয় আল্লাহ আকবর কত ভয়াবহ মানে শয়তান চক্রান্ত আল্লাহ সুবাহ পরের যে আয়াতে বলছেন যে কেমতের দিন এই শয়তান আর এই ব্যক্তিগুলো যখন সামনে হাজির করা হবে তখন বলবে এই ব্যক্তিগুলো বলবে যারে দিনই তো আমি মমিন ছিলাম যদি তোমার সাথে আর আমার সাথে সম্পর্ক যদি মানে তোমার সাথে আর আমার সাথে যে দূরত্ব তা যদি পূর্ব পশ্চিমের যে দূরত্ব তার থেকে বেশি হতো কতটা ভালোই হতো তো ওই দিনকে আফসোস করলে কোনো কাজ হবে ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না তো আমরা এখন আলোচনা করব যে আমাদের সফলতা যদি পেতে হয় আমাদের সফলতা হচ্ছে আমাদের ইমানের উপর অটল থাকা তাও হেঈদের উপর অটল থাকা এবং এই বর্তমান ফেতনার জামানায় বিশেষ করে যারা দারুল কুফরে বসবাস করছেন এদের জন্য অটল থাকা অনেক কষ্টকর অনেক কঠিন অনেক ফেতনাযুক্ত পরিবেশ বিধায় তাই তো এখন আল্লাহ সুবাহান তার কাছে যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদের সমস্ত অযথা ফায়সা কাছ থেকে দূরে থাকতে হবে আর এ কথার দলিল কি আল্লাহ সুবাহ বলছেন মিনুন অবশ্যই মুমিনগণ সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবে শর্ত হচ্ছে কি আল্লাহ তারা সলাতের মধ্যে অত্যন্ত খুশু খুজু সহকারে সালাদ আদায় করবে অর্থাৎ যারা নিজেদের সালাদ আদায় করতে কোনো খুশু খুজুর কমতি রাখবে না তারপর আল্লাহ সুবাহ বলছেন এই সফলতা যারা অর্জন করবে এদের জন্য তৃতীয় যে গুণ সেটা হচ্ছে কত সুন্দর আয়া আল্লাহ বলছেন তারা সমস্ত অযথা কাজ কর্ম থেকে সম্পূর্ণ বিরত থাকবে ইয়ারত করবে বিশাল দূরত্ব নিয়ে তারা ওখান থেকে ইজতেনাব থাকবে এসব কাজ থেকে মরিদুন আর আল্লাহ সুবাহ বলছেন যদি তারা মরিদুন হতে পারে সমস্ত অযথা কাজ থেকে যদি তারা সমস্ত অযথা কাজ থেকে মরিদুন তথা বর্জনকারী সম্পর্ক ছিন্নকারী হতে পারে তাহলে আল্লাহ সুবাহ প্রথমেই তো বলেছেন কাদা আফলাহ মিনুন এইসব মুমিনদের বৈশিষ্ট্যের কারণে তারা সফলতা অর্জন করবে তো আল্লাহ সুবাহ আরেক আয়তে বলেছেন আর মোমিনগঞ্জ যখন অনর্থক বেহুদা কর্মকাণ্ডের পাশ দিয়ে অতিক্রম করে তখন তারা সেখান থেকে সসম্মানে পাশ কাটিয়ে চলে যায় আল্লাহ আকবর আল্লাহ বলছেন মোমিনগঞ্জ যখন অনর্থক বেহুদা কাজকর্ম দেখে সে নিজে যে করবে না তা তো বাদ মানে ওটা নিজে তো ছাড়তে হবেই নিজে তো করতে পারবে না বরং তার সামনে যখন অযথা কোনো কাজ করা হবে অযথা কোনো বেহুদা কথাবার্তা বলা হবে সময় নষ্ট করা হবে অযথা মানুষ করছে সেটা সে দেখছে আল্লাহ বলছেন মুমিনদের গুণ হচ্ছে এইসব অযথা কর্মকাণ্ডের থেকে পাশ কাটিয়ে অতিক্রম করে তারা চলে যাবে অতপর তারা সেখান থেকে সসম্মানে পাশ কাটা পাশ কাটিয়ে চলে যাবে তো আমরা এই আয়ের থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আমরা নিজেরা অবশ্যই সমস্ত অযথা কাজ থেকে দূরে থাকবো করব না কিন্তু যারা অযথা কাজ আমাদের সামনে করবে এদের থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে যদি আমরা সেটা করতে না পারি তাহলে আমরা মুমিন বলে গণ্য হব না আল্লাহ সুবাহ আরেকটা আয়াতে বলছেন والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا আর তাদেরকে তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দেওয়া হলে তারা তার প্রতি বোবা ও অন্ধের নিয়ে আচরণ করে না আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের সামনে আপনি কোরআন থেকে হাদিস থেকে অনেক আলোচনা করবেন নসিহা করবেন এদের মধ্যে কোনো আপনি প্রতিক্রিয়া দেখতে পারবেন না যে আল্লাহ সুবাহান এত সুন্দর বর্ণনা শুনে তারা আল্লাহ আকবর বলা সুবাহান আল্লাহ বলা তার মানে চোখে পানি আসা অন্তরের মধ্যে একটা মানে যে একটা প্রতিক্রিয়া বা আল্লাহর ভয় তৈরি সেটার একটা প্রভাব তো এই যে মানে যে একটা প্রতিফলিত বিষয় অন্তর থেকে যেটা বাহিরে হয় এটা কিন্তু আপনি এক শ্রেণীর মানুষের মধ্যে দেখতে পারবেন না কারণ এরা শুনলো কোরআনের আয়াত কিছু বা হাদিসের কিছু কথা শুনলো শোনার পরে এইসব মানুষগুলি মনে করে কি যে মানে এটা নর্মাল একটা বিষয় মানে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না তারা কিন্তু আবার মনে করে যে না আমার ভিতরে অনেক প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমি আল্লাহ সুবাহতাল্লাহর সম্মানের ক্ষেত্রে বা জান্নাত জাহান্নামের ক্ষেত্রে সুহান আল্লাহ বা আস্তাকফিরুল্লাহ বা আউদুবিল্লাহ বা আল্লাহ আকবর আমি মানে এরকম কিছু যদিও বলিনি এরা মনে করে যদিও কিছু বলিনি কিন্তু মানে আমার ভিতরে সমস্যা নাই আমার ভিতরে প্রতিক্রিয়া তৈরি হয়েছে মানে তারা ওই যে আগের আয়াত অনুযায়ী এরা পদভ্রষ্ট হোক অথবা বোবা হোক যেটাই হোক মানে এরা নিজেকে সেটা অনুধাবন করতে পারে না আল্লাহ সুবাহ আমাদেরকে এরকম হওয়া থেকে মুক্ত দান মুক্ত করুন শয়তান এদের উপর চেপে বসেছে এবং তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে এরাই শয়তানের দল জেনে রাখো নিশ্চয়ই শয়তানের দল ক্ষতিগ্রস্ত আয়াত খুব স্পষ্ট ব্যাখ্যা করার প্রয়োজন নেই আল্লাহ সুবাহ আরেক বলছেন ইয়া হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে আর যারা এরূপ করে তারাই তারাই তো ক্ষতিগ্রস্ত তো আল্লাহ যাদেরকে ক্ষতিগ্রস্ত বলে আখ্যায়িত করেছেন এসব মানুষগুলো হেদায়েতের উপর অটল থাকবে কিভাবে জেহাদ করবে কিভাবে শহীদ হবে কিভাবে এবং জান্নাত পাবে কিভাবে তা আল্লাহ ভালো জানেন সুতরাং আমাদেরকে এগুলো থেকে মুক্ত থাকতে হবে তো আল্লাহ সুবাহ বলছেন যারা ইমানদার তাদের অন্তর একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই প্রশান্তি লাভ করে আর হ্যাঁ জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই মন প্রশান্ত ও স্থির হয় সুবাহ আল্লাহ কত সুন্দর আয়াত আমরা দেখুন একটু পর আমাদের এটা মনে চায় একটু পর এটা করতে মন চায় মানে কল মানে হচ্ছে পরিবর্তন করা এটা খালি তিরিং বিরিং করে মানে খালি উলট পালট করে তো এই যে পার্শ্ব পরিবর্তন করা এটা হচ্ছে কল্পের অর্থ একটু আগে আমাদের মন চেয়েছি যে একটু ইবাদত করি আবার একটু পরে মন চাচ্ছে না না করি আবার তাহাজের সময় মন চাচ্ছে না তাহাজত পড়তে না উঠি মানে যখন আমরা সালাতে দাঁড়াই তখন মন চাচ্ছে না সালাতে দ্রুত করি এগুলো হচ্ছে শয়তানের ধোকা মানে অন্তরের যে নফস তার কাজ তো যদি সবসময় আল্লাহর জিকির দ্বারা এই অন্তরটাকে দমানো যায় সবসময় জিকির করা যায় তাহলে আল্লাহ বলছেন যে অন্তরটা স্থির হয়ে যায় কিসের উপর স্থির হয় আল্লাহর হেদায়তের উপর স্থির হয়ে যায় সুহানুল্লাহ তখন মানুষের পথভ্রষ্ট হয় না ওই কল্প আর তিরিং বিনিং যেটা সেটা আর করে না তো আমরা এখন ইনশাল্লাহ কিছু হাদিস সম্পর্কে আলোচনা করব এই বিষয়ে অনেক হাদিস রয়েছে এর মধ্যে আমরা প্রায় নয় দশটার মতো হাদিস ইনশাল্লাহ নিয়ে আসছি এর বেশি আমরা আলোচনা করতে পারবো না কারণ আমাদের যদি আলোচনা শুরু করি এক একটা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করতে গেলে আসলে শেষ হবে না শত শত হাদিস শত শত কোরআনের আয়াত শত শত তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ থাকে তো আমি শুধু চেষ্টা করি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল যে নসগুলো এগুলো আপনাদের সামনে দিয়ে খুব মানে খুব সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করা আর একটা মুমিনের জন্য একটি হাদিস ও একটি আয়াত যথেষ্ট হেদায়ত পাওয়ার জন্য আর যার হেদায়ত নাই যার ভাগ্যে হেদায়ত নাই তাকে শত হাদিস এবং শত আলোচনা করেও তাকে হেদায়তের পথে আনা যাবে না তো হাদিস থেকে আলোচনা শুরু করা যাক ইনশা আল্লাহ আমি আরবি ইবারত পড়ছি না আমাদের আলোচনা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি শুধু শুধুমাত্র অর্থগুলো করে দিচ্ছি অর্থগুলো পড়ে দিচ্ছি ইনশাআল্লাহ ইবারত করতে গেলে মানে আমাদের আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে আবু হরেরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জায়গায় বসেছে আর সেখানে আল্লাহর জিকির করেনি আল্লাহর হুকুম অনুযায়ী সেই বৈঠক তার জন্য ক্ষতির কারণ হয়েছে অনুরূপভাবে যে ব্যক্তি বিছানায় শুয়েছে অথচ আল্লাহ সুবাহ জিকির করেনি আল্লাহর হুকুম অনুযায়ী তা তার জন্য ক্ষতির কারণ হয়েছে রাহু আবু দাউদ দ্বিতীয় যে হাদিসটি রয়েছে তা হলো আবু হরেরা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি কোনো স্থান হতে আল্লাহ সুবাহ জিকির না করে উঠে গেলে নিশ্চয়ই তারা মৃত গাধার গোস্ত খেয়ে যেন উঠল এই মজলিস তাদের জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে মানে আপনি যদি কোথাও বসেন বা কোথাও অবস্থান করেন সেখানে যদি আপনি আল্লাহর জিকির না করেন এবং আল্লাহ স্মরণ না করে সেই জায়গা থেকে উঠে যান তাহলে রসুল সাল্লাম বলছেন সে যেন মৃত গাধার গোস্তকে সেখান থেকে উঠলো কত নিকৃষ্ট উদাহরণ আল্লাহ রসুল সাল্লাম জিকিরহীন ব্যক্তিদের জন্য দিয়েছেন রাহ আহমেদ ও আবু দাউদ আমাদের তৃতীয় হাদিসটি হল আব্দুল্লাহ বলেছেন আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না কেননা আল্লাহর জিকির ছাড়া অন্য কথা অন্য কথা বেশি বলা হলে হৃদয় কঠিন হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় আর শক্ত হৃদয় সম্পন্ন ব্যক্তি হচ্ছে আল্লাহ তালার হতে সবচেয়ে বেশি দূরে তিরমিজি আমরা হাদিস থেকে বুঝলাম যে আল্লাহর জিকির ব্যতীত অযথা অন্য যে কোনো কথাবার্তা বা সমানষ্ট করলে অন্তর শক্ত হয়ে যায় এক পর্যায়ে আল্লাহ থেকে সে অনেক বেশি দূর হয়ে যায় কারণ তার ভিতরে আর কোরআন হাদিসের কোনো আলোচনা প্রতিক্রিয়া সৃষ্টি করে না হাদিস নম্বর চার আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন শয়তান আদম সন্তানের কলবের বা অন্তরের উপর ঢেকে বসে আছে মানে উৎপেতে বসে আছে যখন সে আল্লাহর জিকির করে তখন এই ইবলিস বা শয়তান সরে যায় আর যখন গাফেল বা অমানজিক হয় তখন শয়তান তার দিলে ওয়াস ওসা দিতে শুরু করে রাহু বুখারি হাদিস নাম্বার পাঁচ আবু হরি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নচিত চুপ থাকে তো এই হাদিস স্পষ্ট করা হয়েছে যে দিনের উপকারী কথা ছাড়া অন্য কোনো কথা বলা উচিত নয় অর্থাৎ সেই কথা যার উপকারিতা স্পষ্ট অর্থাৎ এমন কথা বলতে হবে যে কথার উপকারিতা স্পষ্ট পক্ষান্তরে যেই কথার উপকারিতা সম্বন্ধে সন্দেহ হয় সে কথা আমার উচিত নয় রাহুল বুখারি হাদিস নম্বর ছয় রসুল্লাহ সাল্লাম বলেন মানুষ যখন অনর্থক বিষয় ত্যাগ করে তখন আল্লাহ সুবাহান তার ইসলাম ও ইমানকে সৌন্দর্য মণ্ডিত করে দেন মানুষ যখন অযথা বিষয়াদি ত্যাগ করে তখন আল্লাহ সুবাহ তার ইমানকে সৌন্দর্যমণ্ডিত করে দেন আল্লাহ কত সুন্দর কথা আমরা যদি অযথা কাজ থেকে বিরত থাকতে পারি তাহলে আল্লাহ সুবাহ আমাদের ইমানকে সুন্দর করে দিবেন এই একই কথাটা আল্লাহ সুবাহ কোরআন হজরতও বলেছেন তো সুরা হজরত ঠিক একই কথা বলেছেন যে আমি এদের অন্তরকে ইমানকে সৌন্দর্যমণ্ডিত করে দিব সেই হাদিসের সেই আয়াতের সমর্থনযোগ্য হাদিসটা হচ্ছে এটি এই আমাদেরকে সমস্ত অযথা কাজ থেকে দূরে থাকতেই হবে তাহলে আমাদের ইমান ও হেদায়ত ইসলাম আরো সুন্দর হবে আল্লাহ তালা অটলতা দান করবেন আর ইমানের সর্বোচ্চ এবং সর্বসুন্দর যে বিষয়টা সেটা হলো অটলতা অটলতা যদি না থাকে সেটাকে ইমানের সৌন্দর্যতা বলাই যায় না সাত নম্বর হাদিস আনাস ইবনে মারেক রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন চারটি গুণ মুমিন ছাড়া কারো মাঝেই পাওয়া যায় না নাম্বার ওয়ান নীরব থাকা নাম্বার টু সবসময় মোমিনদের সাথে নম্র আচরণ করা এবং আল্লাহর কাছে বিনয় হওয়া নাম্বার থ্রি আল্লাহর জিকির করা নাম্বার ফোর কারো গিবত না করা বা কারো দোষ ত্রুটি তালাশ না করা মুস্তাদারাকে হাকিম আদেশ নম্বর আট আবু সাইদ খুদির রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লামের নিকট এসে আরজ করলো ইয়া রসুল্লাহ আমাকে কিছু উপদেশ দিন প্রিয় নবী সাল্লাম বললেন তাকে অবলম্বন করবে কারণ তার সব কল্যাণের মূল আল্লাহর রাস্তায় জিহাদে বের হবে কারণ তা মুসলিমদের জন্য বৈরাগ্য আল্লাহর জিকির করবে এবং কোরআন তেলাবাদ করবে কারণ তা পৃথিবীতে তোমার জন্য নূর অর্থাৎ অটলতার কারণ আর আসমানে আল্লাহর কাছে তোমার আলোচনার বিষয় কল্যাণের বিষয় ছাড়া সর্বদা তোমার জবানকে হেফাজত করবে তাহলে তুমি তাহলে তুমি তা দ্বারা শয়তানকে পরাজিত করতে পারবে সুহান কত সুন্দর এবং গুরুত্বপূর্ণ হাদিস হাদিস নাম্বার নয় ইয়ামিনে পাঠানোর সময় দিকে আহ্বান করে বললেন ইয়া আমাকে কিছু উপদেশ দান করুন তখন আল্লাহ রসুল সাল্লাম জিব্বার দিকে ইশারা করে বললেন জিব্বার হেফাজত করবে অর্থাৎ অযথা কোনো কথা বলবে না তখন যেন মাজ রাজু আল্লাহ রসুলের এই কথাটা একটু হালকা মনে করলেন তাই আল্লাহ রসুল সাল্লাম তার প্রতি দৃষ্টি আকর্ষণ করলেন এবং শক্তভাবে বললেন মানুষকে তার জিব্বার কারণেই তো জাহান নামে উপর করে নিক্ষেপ করা হবে ইবনু মাজা ও মুস্তাদ আহমদ আদিস নম্বর দশ এবং সর্বশেষ হাদিস আমরা যেটা আলোচনা করব সেটা হলো রসুল্লাহ সাল্লাম বলেন মানুষ যখন অনর্থক বিষয় ত্যাগ করে আল্লাহ সুবাহ তার ইমানকে সৌন্দর্যমণ্ডিত করে দেন রাহ তিরমিদি আল্লাহ সুবাহ আমাদেরকে সমস্ত অযথা কথাবার্তা থেকে হেফাজত করুন অযথা কাজ থেকে হেফাজত করুন এবং সমস্ত অযথা সমস্ত বিষয় থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সুবাহর কাছে আজকে দোয়া করছি আল্লাহ সুবাহর যেন আমাদেরকে সর্বদা তাও হেদের উপর অটল রাখেন এবং সর্বোচ্চ মর্যাদা আল্লাহ সুবাহ আমাদেরকে যেন শাহাদার দ্বারা সম্মানিত করেন ওয়া আখিরুদ আওয়ানা আলমিন এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন জাজা কুমুল্লাহ